ও পরাণের পাখিরে বল কোথায় তোরে রাখি খাঁচায় আমার ঘুম ধরেছে তোর ঠায়ার নাহি রে ও পরাণের পাখিরে বল কোথায় তোরে রাখি খাঁচায় আমার ঘুম ধরেছে তোর ঠায়ার নাহি রে ও পরাণের পাখিরে বল কোথায় তোরে রাখি খাঁচায় আমার ঘুম ধরেছে তোর ঠায়ার নাহি রে ও পরাণের পাখিরে আমার আমার কই আমি কাটাইলাম হাদি বস জামি আমার আমার কই আমি কাটাইলাম হাদি বস জামি কেউ নাই মোর আপন হে থায় কেউ নাই মোর আপন হে থায় একাই ভেতর বাহিরে ও পাখি পাখিরে বল কোথায় তোরে রাখি খাঁচায় আমার ঘুম ধরেছে তোর ঠায়ার নাহি রে ও পরাণের পাখি রে বল কোথায় তোরে রাখি খাঁচায় আমার ঘুম ধরেছে তোর ঠায়ার নাহি রে ও পরাণের পাখি রে যে বানাইছে পাখি তোরে আপন হাতে যতন করে যে বানাইছে পাখি তোরে আপন হাতে যতন করে যার ডাকে তুই যাবি উরে যার ডাকে তুই যাবি উরে আমি তাকেই ডাকি রে ও পরাণের পাখিরে বল কোথায় তোরে রাখি কাঁচায় আমার ঘুম ধরেছে তোর ঠায়ার নাহি রে ও পরানের পাখি রে বল কোথায় তোরে রাখি কাঁচায় আমার ঘুম ধরেছে তোর ঠায়ার নাহি রে ও পরানের পাখি রে বল কোথায় তোরে রাখি কাঁচায় আমার ঘুম ধরেছে তোর ঠায়ার নাহি রে খাঁচায় আমার ঘুম ধরেছে তোর টায়ার নাহি রে খাঁচায় আমার ঘুম ধরেছে তোর ঠায়ার নাহি রে ও পরাণের পাখি রে